সালিম রদিয়াল্লাহ তাল্লাহ্ন এর পিতা হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে লোক অন্যায়ভাবে কারো ভূমির সামান্যতম অংশ আত্মসাত করবে কেমতের দিন সাত তবক জমিনের নিচে তাকে ধসিয়ে দেয়া হবে